পরামর্শ যেন পাপাচারণ সীমালঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচারণ সম্পর্কে না হয় তোমরা কল্যাণকর কাজ ও তাকোয়া অবলম্বনে পরামর্শ করিও এবং ভয় করো আল্লাহকে যাহার নিকট তোমাদেরকে সমবেত করা হইবে انما النجوى من الشيطان ليحزن الذين امنوا وليس بضارهم شيئا الا باذن الله وعلى الله فليتوكل المؤمنون শয়তানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য তবে আল্লাহর ইচ্ছে ব্যতীত শয়তান তাহাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয় মুমিনদের কর্তব্য আল্লাহর উপর নির্ভর করা يا ايها الذين امنوا اذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم واذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير হে মুমিনগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করিয়া দাও তখন তোমরা স্থান করিয়া দিও আল্লাহ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 কথা বলিবার পূর্বে সাদাকা প্রদানকে কষ্টকর মনে করো যখন তোমরা সাদাকা দিতে পারিলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিলেন তখন তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক অবগত ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য করো নাই যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাহাদের সঙ্গে বন্ধুত্ব করে উহারা তোমাদের দলভুক্ত নয় তাহাদের দলভুক্ত নয় এবং উহারা জানিয়া শুনিয়া মিথ্যা শপথ করে أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون আল্লাহ উহাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি উহারা যাহা করে তাহা কত মন্দ اتخذوا ايمانهم جنه فصدوا عن سبيل الله فلهم عذاب مهين উহারা উহাদের শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আর উহারা আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে অতএব উহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি لن تغني عنهم اموالهم ولا اولادهم من الله شيئا اولئك اصحاب النار هم فيها خالدون আল্লাহর শাস্তির মোকাবিলায় উহাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি উহাদের কোনো কাজে আসিবে না উহারাই জাহান্নামের অধিবাসী সেখানে উহারা স্থায়ী হইবে يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون انهم على شيء الا انهم هم الكاذبون যেদিন আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে তখন উহারা আল্লাহর নিকট সেইরূপ শপথ করিবে যেইরূপ শপথ তোমাদের নিকট করে এবং উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে সাবধান উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب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 حزب الله هم المفلحون তুমি পাইবে না আল্লাহ ও আকিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তাহার রাসুলের বৃদ্ধচারীদেরকে হোক না এই বৃদ্ধচারীরা তাহাদের পিতা পুত্র ভ্রাতা অথবা ইহাদের জ্ঞাতিগোত্র ইহাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করিয়াছেন ইমান এবং তাহাদেরকে শক্তিশালী করিয়াছেন তাহার পক্ষ হইতে রুহ দ্বারা তিনি ইহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে ইহারা স্থায়ী হইবে আল্লাহ ইহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং ইহারাও তাহার প্রতি সন্তুষ্ট ইহারাই আল্লাহর দল জানিয়া রাখো আল্লাহর দলেই সফল কাম